কখনো কখনো এমনও দেখা গেছে যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন অমনি আল্লাহ সুসংবাদ জানিয়ে বলেছেন ইব্রাহিম রে না না তোর আর কানতে হবে না তোকে আর দোয়া করতে হবে না আমি আল্লাহ তোর দোয়াকে মঞ্জুর করে নিয়েছি নবী ইব্রাহিম দোয়া করা বন্ধ করে দিতেন আজকে কাবা তৈরি করেছেন কাবা সংস্কার করেছেন কাবার দেওয়ালে হাত তুলি আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আজকের দোয়া কবুল করার ব্যাপারে আল্লাহ পাক তো আমাকে কোনো সুসংবাদ জানালেন না জীবনে বহুবার বহু দোয়া চাইছি দোয়া কবুল হয়েছে আল্লাহ সুসংবাদ দিয়েছেন ইব্রাহিম তো দোয়া মঞ্জুর করেছে কিন্তু আজকে এত সুন্দর একটা কাজ করলাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে না কেন যে ইব্রাহিম তোর কষ্ট করে তৈরি করা কাবা শরীফের দেওয়াল গাথা ঘরটা আমি কবুল করেছি এ সুসংবাদ আজকের আসছে না দোয়া কবুলিয়াতে সংবাদ যখন আসছে না নবী ইব্রাহিম তখন চিন্তা করছেন তাইলে কি আমার ঘরটা কি খুব নিষ্কলুষ মনে খুব স্বচ্ছ মনে খুব ভালো মনে বোধ আমার করা হয়নি যার জন্যই কবুল হচ্ছে না মনে হয় আমার ভিতরে কোনো দু নম্বরই রয়ে গেছে সেই জন্যই বোধ আমার এই কষ্টটা আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে না নবী ইব্রাহিম এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন রব্বানা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা লাক রব্বুল আলামিন আল্লাহ এত কষ্ট এত মেহনতের কাবা তৈরি করা কেন আপনি মঞ্জুর করলেন না এর ভিতরে আপনি কি অন্যায় খুঁজে পেয়েছেন এর ভিতরে নিশ্চয়ই আপনি কোনো দোষ খুঁজে পেয়েছেন এর ভিতরে নিশ্চয়ই আপনার কাছে কোনো ত্রুটি ধরা পড়েছে যে ত্রুটির কারণে আপনি কবুল করছেন না তবে আমি ইব্রাহিম আপনি তো আমাকে ভালো চেনেন আপনি তো আমাকে ভালো জানেন আপনার প্রেম বজায় রাখার জন্য জীবন সঙ্গীর স্ত্রীকে আমি ত্যাগ করতে পারি আপনাকে আপনার সঙ্গে সম্পর্ক বাঁচাবার জন্য আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আমি ত্যাগ করতে পারি আল্লাহ আপনার ভক্তি মহাব্বতের কারণে গোটা দুনিয়ার সম্পদকে আমি জবাই করতে পারি ওগরব্বুল আলমিন আল্লাহ আপনি তো আমায় পরীক্ষা নিয়ে দেখেছেন আপনার চেহারা সন্তুষ্ট করার জন্য কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি দিতেও আমি তো কোনোদিন পা হইনি আলিমুম বিজাতি সুদূর আল্লাহ তুমি তো খুব ভালো জানো আমার সব কাজ শুধু তোমার জন্য তুমি চেয়েছিলে বউ ছেলে ফেলে জঙ্গলে আমি সেখানে রেখেছিলাম তুমি চেয়েছিলে ছেলেটা জবাই করে দিতে আমি সেও দিয়েছিলাম তুমি তো আমার হাতে ছুরি কেড়ে নিয়ে দুম্বা শুইয়ে দিলে আমি তো ছেলে দিতে তো আমি এক ইঞ্চি পরিমাণ তো পিছপা হইনি আমি তো সেই এব্রাহিম আমার মনের ভিতরে তুমি কোন ত্রুটি পেয়েছো আমার অন্তরের ভিতরে আল্লাহ তুমি কোন খারাপি পেয়েছো যে খারাপির কারণে আমার এত কষ্ট করে তৈরি করা কাবা ঘরটা তোমার দরবারে কবুল হচ্ছে না ভাবা যায় নিজেকে তিনি কিভাবে সমালোচনায় বিদ্ধ করছেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস দীর্ঘ সময় কান্নাকাটি করার পরেতে এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন নিশ্চিত আমার কোন ত্রুটি তোমার কাছে ধরা পড়েছে আল্লাহ তাই তোমার কাছে আমি দ্বিতীয় স্টেজে দোয়া চাইছি আল্লাহ আপনি আমাদিগকে মুসলমানের ভিতরে করে রাখুন জানি না অজান্তে কোন অন্যায় আমরা করেছি জানি না জ্ঞানের বাইরে কোন ত্রুটি আপনি করেছি হয়তো আমরা মুসলমানের বাইরে চলে গেছি তাই তুমি আমাদের দোয়া কবুল করো না আল্লাহ তাই তোমার কাছে এখনো ফরিয়াদ করে বলি ও যে আল্লাহ মুসলিমাই নীলাকে আল্লাহ তুমি আমাদের দুইজনকে আমাদের বাব্বাটাকে আমার স্ত্রী হাজরাকে আল্লাহ মুসলমানদের ভিতরে আপনি সামিল করে রাখুন রব্বানা বাজা আল্লাহ মুসলিমাই নীলাকা আল্লাহ আপনি আমাদের মুসলমানদের ভিতরে সামিল করে রাখুন আল্লাহ আমার বাচ্চা কাচা সানাপনা দিগকে মুসলমান হিসেবে আপনি কবুল করে নিন অত আপনি আমাদের উপরে তোবার ফয়েজ নাজিল করে দিন আমাদের অপরাধের তোবা আপনি কবুল করে নিন রহিম কারণ আপনি হলেন ক্ষমাকারী আর তোবা কবুলকারী জোরে বলবেন না সুহান আল্লাহ নিজে নিজেকে কিভাবে সমালোচনা তীরে বিদ্যু করছেন ভাবা যায় আত্মসমালোচনা আমাদের এই আত্মসমালোচনাটা নেই পর সমালোচনায় আমরা খুব পটু আত্মসমালোচনায় আমরা খুব বিশ্বাসী না কারণ আত্মসমালোচনা করলে নিজেকে ধরা পড়তে হয় বিবেকের কাছে নবী ইব্রাহিম আজকে বারবার নিজেকে সমালোচনা করছে নিশ্চয়ই কোনো একটা অন্যায় হয়েছে তাহলে কেন কবুল হবে না এবং সে অন্যায়টা এত মারাত্মক ভাবে যে আমি জানতে না পারলেও সে অন্যায় হয়তো এত বড় অন্যায় যে আমি মুসলমানের সীমানার বাইরে চলে গেছি অথচ আমি জানি না তাই দোয়া করছেন ওয়াজা আল্লাহ মুসলিম আইন এলাকা আল্লাহ আমাদেরকে মুসলমানের ভিতরে আপনি সামিল রাখুন কেন আল্লাহর পক্ষ থেকে কোনো বাণী আসে না আসলে আল্লাহ অবাক হচ্ছেন এই জায়গাটায় যে ঘরটা তো দরকার আমার কি ঘরের দরকার তো ইব্রাহিমের না ওর হলিও নিজের ইচ্ছায় বানাতো ঘরটা তো দরকার আমার আমার দরকার বলে ওরে দে আমি তৈরি করে নিলুম অথচ ওর আমি রোজের দাম টাম দেবো কি কি সে চিন্তা করব কি ওষুধ আমার কাছে কেঁদেই যাচ্ছে আল্লাহ ঘরটা তুমি গ্রহণ করো কাঁদ তুই কত কান্তি পারিস আর তোর কান্না আমি কতটা মজা করি উপভোগ করতে পারি আজকের দোয়া কবুল করার সুসংবাদ তো দেব না তুই কত সময় কান্তি পারিস তুই কাঁদ আর আমি বসে বসে আমার মাহবুদিয়াতের মজা অনুভব করি জোরে সোরে বলুন সুহান আল্লাহ আসলে ঘরটা তৈরির পিছনে ইব্রাহিম নবীর কোনো ত্রুটি হয়েছিল কি কিচ্ছু হয়নি কিন্তু নিজেকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন আর বারবার কাঁদছেন আর আল্লাহ বসে বসে মজা পাচ্ছেন আর ওই কান্নার আনন্দ উপভোগ করছেন সত্যি এর নাম তো গোলাম এরই নাম তো চাকর এর নাম তো দাস আমি কাজ করতে বললাম আমার কাজটা করার পরে ওরে আমি রোজের দাম দেবো কি কি উল্টে ও আমার কাছে কাঁদছে আল্লাহ তুমি যেটা বলেছো সেটা করেছি তুমি নাও তুমি না নিলে আমার সব তো বেকার কি জাতের গোলাম সালাম ফিরগে এই কথা জাহান্নাম থেকে বাঁচাও দোয়া করবেন বন্ধ করবেন না জানো অবশ্যই করে বান্দা মনে রাখুন নবী ইব্রাহিম আলাইসালাম সুদীর্ঘ কাল ধরে তিনি কান্নাকাটি করছেন আর তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল এলাকার মানুষ তারা কান্না দেখে কান্নায় জমাতবদ্ধ হয়ে গেল ইব্রাহিম আর ইসমাইলের কান্নায় তারাও শরিক হয়ে গেল তারাও সে কান্নার পার্টনার হয়ে গেল দীর্ঘ সময় কান্নাকাটি করার পরেতে এবারে তিনি আল্লাহর কাছে তৃতীয় নম্বর দোয়ার জন্য ফরিয়াদ করে বললেন ওগো রব্বুল আলামিন আল্লাহ এগো যদি তুমি তুমি কবল নাও করো আল্লাহ আমাদেরকে তুমি যদি মুসলমান হিসেবে গ্রহণ নাও করো আল্লাহ তাহলে আপনার কাছে ফরিয়াদ করে বলবো এই কাবার চত্বরে আপনি এমন একজন নবীকে প্রেরণ করবেন যে নবী আল্লাহর কেতাব পড়ে মানুষ দিগকে শোনাবেন যে নবী আপনার কেতাব পৃথিবীর মানুষকে শিক্ষা দেবে হিকমাতা এবং যে পৃথিবীবাসীকে মুসলমান দিগকে হেকমতের শিক্ষা দেবেন যে একমতের সঙ্গে টক্কর লাগাতে না পেরে বেঈমান কাফের বেদিনীর লজ্জায় মাথা নত করে ফিরবে ওই জাকিম এবং এমন একজন নবীকে আপনি প্রেরণ করবেন যে নবী সমাজের মানুষ দিগকে গোনা কাটা পাপ ঝেড়ে ফেলে তো বাতিল্লা করিয়ে আমার আল্লাহ দরবারে জান্নাতি মানুষ হিসাবে পৌঁছে দেবেন আটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ কড়া গুণ বলেছি একটু খৈনি থাকতে দেন একটুখানি চাষ আর বেশি সময় যাবো না বলবো একটা বাজে একটা চার কষ্ট হবে না তো আচ্ছা একটা পনেরো পর্যন্ত যাই আগে তারপর দেখি আবার জনগণ কি বলে ও বারোটা হ্যাঁ আমার আগেই তো ভুল হচ্ছে আমি আগে না ভুল বলেছি একটা পনেরো না বারোটা পনেরো পর্যন্ত চোখ মুখ দেখে এবার একটু বলার মতন পরিবেশ এস পাটের দানা এগের ওটা লিখে হবে সালা মাটি যদি ভালো নয় চারা ফুটবে না সেই জন্য আগে মাটি দেখি কোন মাটি কিরকম সেখানে সেইরাম চারা ফেলবো বেকার গ্রিন মিক্সের কপির দানা জঙ্গলে ছড়িয়ে তো লাভ নেই আমার প্যাকেটে থাক পরে কাজে লাগবে অবশ্যই করে বান্দা রাখুন নবী ইব্রাহিম যে ইব্রাহিম আল্লাহর জন্য এত কিছু যিনি করেছিলেন শুধুমাত্র একটা বাক্য শুনেছেন আমার আল্লাহর গুণগান কে করবে আসমানের নিচে জমিনের উপরে আমি ছাড়া অন্য কেউ কেন আমার মালিকের গুণগান করবে আমার চাইতে বড় পাগল আর কেই বা থাকতে পারে আল্লাহকে ডাকার জন্য আর কে দুনিয়াতে জন্ম নিয়েছে ঘর থেকে বেরিয়ে রাস্তায় তারা করেছেন এই তুমি কি পড়ছিলে সুব্বুহান কুদ্দুসন রব্বনা রব্বুল মালা ইকাতি অর্র তাহলে আমি পড়ছিলাম বলে তুমি আরেকবার পড়ো না আমার আল্লাহর গুণগান তুমি পড়ছিলে আমি তো নিজে নিজে গুণগান করি সে একরকম মজা লাগে কিন্তু আল্লাহর গুণগান কারোর মুখে আমার কোনো কালে শোনা হয়নি তুমি একটু আল্লাহর গুণগান করো না আমি একটু শুনি আমার বিরাট ভালো লাগছে আরেকবার পড়ো দিন তাহলে আরেকবার বলতে পারি কিছু পয়সা করি লাগবে এবারে বললেন কি নেবে তাহলে তুমি কি দেবে বলে আমার ছাগলের পাল যা আছে ভেড়ার ছাগল দুম্বা সব দিয়ে দেব তুমি শুধু একটাবার আমার আল্লাহর প্রশংসার বাক্যটা আর একবার পড়ে শোনাও জোরে সোরে বলুন সুবহান আল্লাহ শুধু একবার বলবেন সুব্বুহন কুদ্দুসন রব্বুনা ও রব্বুল মালা ইকাতিবার রুহ বললেন আমার এই ছাগল ভেড়া দুম্বা যা আছে এসবের মালিক তুমি তুমি আমার আল্লাহর প্রশংসা শুনিয়েছ আনন্দ সবটুকু তোমার দিয়ে দিলাম কথা বোঝেননি ইব্রাহিম নবী ওরে বলছে বলে ভাইয়া একবার বলো না বিরাট ভাল লাগতে নিজেও গাই কিন্তু পরের মুখে শুনতে যে এত মজা আমি কোনো কালে শুনিনি তুমি আর একবার একটু বলবে তা বলতে পারি আমার কিছু দেওয়া লাগবে এবারে বললেন আমার আর আছে ডেকে তাহলে ঘর মাথার ওই জায়গাটার বাগান পুকুর যা আছে ওইগুলো আছে তা তুমি যদি আমার আর আটটা বার শোনাও ঘর বাড়ি আর বাগান পুকুর যা আছে সবটাই তোমার আল্লাহর হস্তে দিয়ে দিলাম জোরে সরে বলুন সুবাহ আল্লাহ দুবার শুনিয়েছেন একবারে ছাগলের পাল একবার ঘর বাড়ি আর জমি জায়গা শেষ তখন ইব্রাহিম নবীর আল্লাহ পাকের গুণগান শোনার নেশা মিটিনি যত শোনে তত উত্তক্ত হয় বললেন আর একবার শোনাবে বলে আবার কিছু দেওয়া লাগবে বলে শুনুন আমার তো আর কিছু দেওয়ার নেই টাকা পয়সা জমি জায়গা যা ছিল সব তো তোমারে দিয়ে দিলুম তবে তুই যদি আর একটা বার আমারে শোনাস তাহলে আল্লাহর জন্য নামাজ কালাম জেকে ফেকের করার পরে যে সময়টা পাবো তোর পেশাবের পানি তুলবো তুই শোনা তোর মুখ দিয়ে আর বার আমার মালিকের প্রশংসাটা পড়ে শোনা কি ভক্তি কি ইস্ক আর কি মহাব্বত আমাদের মসজিদ মাদ্রাসার জন্য টাকা তুলতে তুলতে তেড়ালি তেল বাঁটে মাখাতি মাখা শেষ একদম ঠেলে ঠুলিয়ে গলা ধাক্কাতে জান্নাতের ভেতরে ফেলতে হবে তারপর ওদুর পাঁচশো টাকা লেগো অন্যায় বলতেছি আমি কতক্ষণ ধরে কুতিয়ে মেতিয়ে মেজিয়ে ঘুষি এদিক সেদিক করি করি কাত করি উবুড় করে তার মানে জান্নাতে যাবে না তবু গলা ধাক্কাতে ঢোকাতে হবে লেখো সাতশো এক টাকা জিন্দাবাদ আল্লাহ আকবার বলে আমার নামে তকবির পড়িনি মাল ফিরে গেলে আয় দেখতে পাচ্ছি তো এ কি ধরনের ইমান আমাদের সে কথা বলার মতো না সেই এবার যিনি একটা করে বাক্য শুনেছেন একবার জমি দিয়েছেন একবার ওই ছাগলের পাল দিয়েছেন আর একবার নিজেকে ওনার গোলামি করবার জন্যে স্বীকারোক্তি দিয়েছেন তৃতীয়বার শুনিয়ে লোকটা নিরুদ্দেশ হয়ে গেলেন ইব্রাহিম আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন আমার বলতে আর কিছু নেই আল্লাহ সব শেষ তাহলে কেন বলে একজন তোমার গান গাইছিল তার মুখ দিয়ে তিনবার শুনে তিনটি স্টেজে সব শেষ করে দিয়েছে আমার আর কিচ্ছু নেই আল্লাহ বললেন ইব্রাহিম জানো তুমি লোকটা কেডা তাহলে যেই হোক না কেন লোকটার মুখের বাণী তোমার প্রশংসা আমার বিরাট ভালো লেগেছে আল্লাহ তুমি আমার আর কিছু মালমাত্রা দাও না ওরে যদি কোনোদিন পাই মালমাত্রা সামনে ধরে আবার একবার ওর মুখিতে শুনব কিছু ছাগলের পাল্টান আমার দাও আল্লাহ না দিলি তো ওর যদি সঙ্গে যদি কোনোদিন দেখা হয় তাহলে তার পাবো না বলে লোকটা কেটে জানো বললেন না বলে উনি বললেন ফ্রেস্তা জিব্রাইল আমারে তুমি কতটুকু মহব্বত করো তা যাচাই করার জন্য উনি গিয়েছিলেন জোরে বলবেন না সোহান আল্লাহ আচ্ছা এই পরীক্ষায় ইব্রাহিম নবী কি সাড়ে নিরানব্বই পেয়েছে একশো একশো ছেলে কোরবানির ব্যাপারে কি হাফ নম্বর কম পেয়েছে ছেলে আর মাকে বনবাসে দেওয়ার ব্যাপারে আমার মনে হয় অন্য কোনো নবীকে এত চালনে ফেলে চালা হয়নি ইব্রাহিমকে যত চালা হয়েছে কথা বোঝেননি কারণ ওর দ্বারা তো একটা বড় কাজ লেবে আল্লাহ কাবাকে পৃথিবীর বুকে পুনরায় দাঁড় করাবেন যে ইব্রাহিমের দ্বারায় তারে যেভাবে চেলে নিলি ভালো হয় সেইভাবে এত কঠিন কঠিন পরীক্ষায় আল্লাহ অন্যান্য নবীদের এত ফেলেননি জি যেরকম উপর্যপরি পাশ ফিরতে পারেননি একটার পর একটা আর প্রত্যেকটা পরীক্ষাতেই বীরত্বের সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছেন বলুন সকলে সুবহান আল্লাহ সেই রহিম আজকে কাবার দেওয়ালে হাত দিয়ে বারবার করে কাঁদছেন আর বলছেন আল্লাহ নিশ্চয়ই এই কাজের ভিতরে আমার কোনো অন্যায় রয়েছে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে নিশ্চয়ই কোনো ভুল আছে তা নাহলে আপনি কবুল কেন করবেন না যে ভুলটাই থাক আল্লাহ আমরা যদি মুসলমানের বাইরে চলে যেয়ে থাকি অজে আল্লাহ মুসলিম আইন এলাকা আপনি আমাদের মুসলমান বানিয়ে নিন অমিন জরুরিয়াতিরা উব্বাতা মুসলিমাত আল্লাহ আর আমার ছানাপোনা বাচ্চা কাচ্চাগুলোরেও আপনি মুসলমানের ভিতরে সামিল রাখুন অথবা আলাইনা আল্লাহ আমাদের উপরে আবার রহমত করুন আর নিশ্চয় আমাদের উপরে নাজিল করুন ইন্না কান্তাবুর রহিম আল্লাহ আপনি হলেন তওবাকারী আপনি হলেন অপরাধ আর ত্রুটি বিচ্যুতির ক্ষমাকারী তখনও পর্যন্ত আল্লাহ শুধু ইব্রাহিমের কান্নায় উপভোগ করছেন যে বান্দা যদি হয় তো এরই নাম বান্দা গোলাম যদি হয় তো একেই বলে গোলাম ঠিক আছে তুই কাঁদ ইব্রাহিম আমি কিচ্ছু বলবো না আর আজ এখনো তোর সংবাদও দেবো না যে দোয়া কবুল করলাম তুই হাত লাভা তোর দোয়া কবুল করার সংবাদ দিলেই তো কান্না বন্ধ করে দিবি কাঁদ তুই কাঁদ আর আমি মজা মারি বসে বসে নবী ইব্রাহিম কেঁদেই যাচ্ছেন তিন স্টেজের দোয়া প্রথমে কাবা কবুলের দোয়া হলো না বলে পরে বললেন আমারে মুসলমান করে নাও সেটাও কোনো সংবাদ এলো না দুটো রেখে দিয়ে এবার তৃতীয় স্তরের দোয়া করছেন রব্বানা অবাসফিহিম রসুলান আল্লাহ একটা ভালো মানুষকে এখানে পাঠাবেন একটা বিরাট বিরাট বিরাট সুন্দর নবীকে আপনি কাবায় পাঠাবেন কি সুন্দর কল আল্লাহ আমার এই ঘর যদি তুমি কবুল না করো একটা ভালো মানুষকে এখানে পাঠাবে যে ভালো মানুষের মুখ প্যানে চেয়ে পৃথিবীর মানুষ পাগল হয়ে এই কাবায় হুতোসে পড়ে দৌড়বে জোরে সরে বলুন সুহান আল্লাহ তার মানে নিজের উদ্দেশ্য হলো এটা আল্লাহ আমি যদি পাপিয়ে হই আমি যদি অপরাধী হই আমি যদি গোনাগার হই আমি যদি অহংকারী হই আর আমার ত্রুটির কারণে যদি এ ঘরটা তোমার কাছে কবুলিয়াতের দরজা না রাখে তাহলে একটা ভালো মানুষকে এখানে পাঠাও যে ভালো মানুষের মুখখানে যে তুমি কাবাকে কবুল করবে সেই রকম একটা ভালো নবীকে কাবার চত্বরে পাঠাও জোরে বলুন সোহান আল্লাহ তবে কাবা তোমার কবুল করতেই হবে সে না আমার দ্বারাই হোক আর অন্য কারোর দ্বারাই হোক আমি অপরাধী বলে তুমি হয়তো লেপছো না তুমি একটা ভালো লোক পাঠাও সেই ভালো লোকের মুখ মেনেছে কাবাটা তুমি কবুল করবে কাবা কবুল করবে কথা বলছেন না বলছেন ভালো মানুষকে পাঠাও আর ভেতরের উদ্দেশ্যটা হলে ওই ভালো মানুষের মুখ পেয়ে আল্লাহ মুখ চেয়ে এই কাবাটাও তোমার নিতে হবে একদিন তুমি একটা ভালো মানুষ আগে পাঠাও কিন্তু ইব্রাহিমের মনের খবর মালিক কি জানে না যে সবই তো জানেন যে ইব্রাহিম কবুলিয়াতে সংবাদটা পাওয়ার জন্য কত রকমের দোষনাকল্প কল্প দেখো নবী ইব্রাহিম কেঁদেই যাচ্ছেন মালিকের দরবারে আমি আপনার কাছে তৃতীয় নম্বরে ফরিয়াদ করে বলবো অত্যন্ত ভালো মানুষ সত্যবাদী সমাজসেবী জনদরদি মিষ্টভাষী একটা ঠান্ডা মেজাজের মানুষকে এখানে পাঠাবেন যার মুখের ভাষা বড় মিষ্টি হবে যারা চলন বলন বলো খুব বড় করুণার হবে যার আচরণের ভিতরে কোনো খেজুমি থাকবে না যার বলবাক্যের ভিতরে কোনো তিক্ত স্বভাব কখনো ফুটি উঠবে না লেনদেনের ভেতরে ত্রুটি থাকবে না সমাজের সেবায় যিনি আত্মনিয়োগ করবেন জনগণের দুঃখে যার অন্তর কেঁদে উঠবে এমন একজন বিশ্ব সেরা মানুষকে কাবার চত্বরে পাঠিয়ে দেবেন আমি এব্রাহিম ভালো করেই শুনেছিলাম বুঝেছিলাম আপনার কাবা আদমের জমানায় তৈরি করেছিলেন নবীর প্লাবনে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ আমি এব্রাহিম জানি না বুঝতে পারি না হাজার কষ্ট করে তৈরি করার পরেতে আল্লাহ না জানি তুমি কি এর পরে আবারও কখনো বন্যা দেবে আল্লাহ আবার কি তুমি বন্যা দিয়ে ঘরটা ধ্বংস করে দেবে আল্লাহ তুমি যদি বন্যা দিয়ে ঘরটার ধ্বংস করে দাও তাহলে আমার কষ্ট তো শেষ আমি কৃষির জন্য এত খাটবো আমি কৃষির জন্য এত পরিশ্রম করলাম আল্লাহ তুমি কি আবার বন্যা দেবে তুমি কি আবার কাবার দরজা বন্ধ করে দেবে তুমি কি এই কাবার অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে আবার একবার মুছে দেবে তাই আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ এমন একজন মিষ্টবাসী সৎ স্বভাব যার ভিতরে থাকবে না কোনো হট মেজাজি যার ভিতরে থাকবে না অসামাজিকতা যার ভিতরে থাকবে না কোনো মিথ্যা কিংবা অসংলগ্নতা অত্যন্ত মিষ্টবাসী আলাপী একজন ভালো মানুষকে সমাজসেবী জনদরদি গরিব দরদি মানুষকে এই কাবার চত্বরে আপনি প্রেরণ করবেন আল্লাহ আমি যেন কোনোদিন কাবার দরজা বন্ধ হতে না দেখি আমি ইব্রাহিম পৃথিবী থেকে চলে যাব আমি কবরের ভিতরে সে যেন দেখতে পাই আমার কাবার দরজা খোলা আছে পৃথিবীর মানুষ এখানে এসে তোমায় চেষ্টা করবে জগতের মানুষের এই ঘর তবাব করে তোমার দরবারে কান্নাকাটি করবে আল্লাহ এমন একজন ভালো মানুষকে পাঠাবেন যে মানুষের মুখ ফেনেছে যার মুখের কথাবার্তা শোনার পরেতে গোটা দুনিয়া জুড়ে মানুষেরা পাগল পারা হয়ে আমার কাবার চত্বরে ছুটে আসে এই ধরনের একটা ভালো মানুষ আপনি কাবায় পাঠিয়ে দিন জোরে সরে বলুন সুহান একটা ভালো নবী পাঠান কাবা কবুল করুন সংবাদ হলো না আমারে মুসলমান করুন সংবাদ হলো না বাচ্চা কাচ্চাদের মুসলমানদের ভিতরে রাখুন কোনো খবর নেই আল্লাহর দরবার থেকে যে দোয়া কবুল হয়েছে কিংবা হয়নি তৃতীয় নম্বরে এবারে দোয়া করছেন আল্লাহ একটা ভালো মানুষকে পাঠান নেই জায়গায় খুব ভালো মানুষ হতে হবে তার বিরাট সুন্দর চরিত্রের হতে হবে যার এক নম্বরে স্পষ্টতই চরিত্রের ভিতরে এটা বিদ্যমান থাকবে ইয়ে এটা যার চরিত্রের ভিতরে পাওয়া যাবে এত লো যিনি আল্লাহর কেতাব মানুষগুলোকে তেলাবাদ করে শোনাবেন আল্লাহর কেতাব মানুষগুলোকে পড়ে পড়ে তিনি বোঝাবেন পরকালের ভয় দেখাবেন জান্নাতের কথা বলবেন আল্লাহর জাহান্নামার কথা বলবেন জান্নাতের লোভ দেখাবেন জাহান্নামার ভয় দেখাবেন সিরত মিজানের কথা বলবেন কবর হাসর ময়দানে মাহসারের কথা যিনি বলবেন এত লোহালিমায়াতিকা যিনি আপনার নিদর্শন আপনার কেতাবগুলো পড়ে পড়ে গোটা দুনিয়ার মানুষগুলোকে শোনাবেন এমন একজন ভালো মানুষকে পাঠিয়ে দেবেন যে ভালো মানুষের মুখের কথায় বিশ্বের দরবার থেকে মানুষ যেন কাবার চত্বরে ছুটে আসে তার প্রথম গুণ ইয়াতুলু আলাইহিম আয়াত আল্লাহ তিনি আপনার কেতাব পড়ে পড়ে মানুষকে শোনাবেন তার উসিলায় কাবা কবুল হবে এটা বলে না এটা রয়েছে ইব্রাহিম নবীর অন্তরের আরা কাড়ালে বলছেন আল্লাহ তোমার কেতাব পড়ে শোনাবার মতো একটা ভালো মানুষ পাঠাবেন এখানে উদ্দেশ্যটা কি ও যখন কেতাব পড়ে পড়ে শোনাবে তাহলে সেই লোকটার মুখ পেনেছে বাকি লোকরা আসবে আল্লাহ আমার কাবা কবুল করবেন জোরে বলুন সুবাহান আল্লাহ এটা ইব্রাহিম আর খুলে বলে না ইব্রাহিম বলছেন যে নবীকে পাঠাবেন আল্লাহ তোমার কেতাব পড়ে মানুষকে শোনাবে সেরকম একটা ভালো মানুষ এখানে পাঠাও আজ কেতাব পড়ে শোনাবার স্টেজটা হবে যে এই কাবা এটা বলছেন না ওটা তো আড়ালে

এ ব্যাপারে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আনা বাসার তো ঈসা আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ ঈসা নবীর সুসংবাদ স্বরূপ জন্ম নিয়েছি আমি আবদুল্লাহর বেটা মোহাম্মদ ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করে দিয়ে আমি মোহাম্মদকে আল্লাহ কাবা চত্বরে প্রেরণ করেছেন জোরে বলুন সুহান আল্লাহ আমি ঈশার সুসংবাদ আর ইব্রাহিমের দোয়ার ফসল আমি সেই নবী মোহাম্মদ এবন আবদুল্লাহ আমার চরিত্র এটাই হওয়া দরকার নবী ইব্রাহিম খোদার কাছে বলেছিলেন যে ছেলেটা আল্লাহর কোরআন পড়ে পড়ে মানুষ যদি কাউকে শোনাবেন সত্যি তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করার পরেতে তার প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআনের মানি মানুষকে শোনানো না না আগে লেখাপড়া শেখানো নয় আগে ধর্মের বাড়ি মানুষের কানে পৌঁছে ছেড়ে দেব লেখাপড়া না পড়ালেখা হলে ভালো হয় কারণ আগে না পড়লি পড়তে হবে আগে তারপর তো লিখতে পারবে আগে লিখে তারপর কেউ পড়ে উল্টো হচ্ছে নাকি আমার লেখাপড়া সবাই বলে লেখাপড়া ওটাও কোনো না কোনো জ্ঞানী মানুষের বলা কিন্তু ওর সানে নুজুল আমার জানা নেই কিন্তু আমি যেটা মনে করি ক অক্ষর লিখতে গেলে কর আকার আকৃতি চরিত্র যদি আমার ভেতরের মেমোরিতে না থাকে তাহলে আউটপুট ডিভাইস হাত দিয়ে কি ক লিখতে পারবো কথা বোঝা যায়নি তাহলে কটা আগে ভেতরে ঢোকাতে হবে তারপর তো হাত দিয়ে বেরোবে সেই জন্য আমার মনে হয় আগে পড়া তারপর লেখা তবে আমাদের দেশে কেন বলে আমি জানি না তবে বাচ্চা কাচ্চা প্রথমেই সবে তোর আড়ি তিন বছর পার হলি বাপ মা যখন বই ধরে বই তো ছেড়ে না শুধু বই পড়ে না শুধু ছেড়ে সেরকম সিলেটার পেন্সিল তুলে তো শুধু ওই হাঁড়ি কোন কলসি ভগেচ্ছা মা বলে সে লিখতে যা লিখে পড়িয়ে মানুষ শুধু ডিম ডিম সারা সিলেট জুড়ে এই জন্যই কি আগে লেখাপড়া হয়তো তাও হতে পারে যে আগে পেন্সিল ধরে গেছে পড়াবার আগে সেই জন্যই বলা হয় আগে লেখা পরে পড়া কিন্তু আমি যেটা মনে করি আগে পড়া ভিতরে জ্ঞানটা থাকবে তারপরে লিখতে হয় অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বিশ্বের দরবারে তিনি আগে দিনের বাণীটা মানুষের কানে কানে শুনিয়ে দিয়েছে সবাই শুনে লাও যতদূর পেরেছেন একাত্মবাদের বাণী শুধু মুখ দিয়ে বলেছেন জনগণের কাছে পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে যত মানুষ আছেন সবাই তো কোরআন পড়তে জানে না আবার যারা জানেন তারা আবার অনেকে বুঝতেও পারেন না আল্লাহবাকে শুক্রিয়া আলেম দিন হাফেজ কোরআন হাজার হাজার আলেম হাফেজ তেল নিয়ে হাজার হাজার আলেম হাফেজ কারি মাওলানা মুফতি যারা আল্লাহর কেতাব তেলাবত করে মানে মতলব বুঝিয়ে সুজিয়ে সমাজের মানুষের কান পর্যন্ত দিন ইমান শরীয়ত করারের বাণী পৌঁছে দিয়েছে আমি চোখ কান বুঝিয়ে বলতে পারি এরা নিশ্চিত নবীর অরেস এরা নিশ্চিত নায়বে নবী নবীর কাজটা এরা করে দিচ্ছেন নবী তেলাবাত করে শুনিয়েছিলেন আলহামদুলিল্লাহ এরাও কলান তেলাবাত করে করে মানুষকে শোনাচ্ছেন তাদের ভেতরে একটা গেঁড়াকল গেঁড়াকল নবী রসুল্লাহ মক্কার জমিনে কোরআন করে শুনিয়েছেন শুনিয়েছেন মদিনায় শুনিয়েছেন হেজাজে শুনিয়েছেন ওহদে শুনিয়েছেন বদরে শুনিয়েছেন খন্দকে শুনিয়েছেন সকল জায়গায় যখন যেখানে গমন করেছেন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি শুনিয়েছেন না না সেই তেলাওয়াত শোনানোর ভিতরে আল্লাহর কেতাব তেলাওয়াত করে শোনানোর ভিতর দিয়ে বিশ্বনবীর তো দুনিয়ার কোনো স্বার্থ ছিল না স্বার্থ ছিল মানুষেরা জান্নাতি হয়ে যাবে স্বার্থ ছিল মানুষেরা নাম থেকে বেঁচে যাবে স্বার্থ ছিল আমার আল্লাহ সন্তুষ্ট হবেন এই ছাড়া তো অন্য কোনো দুনিয়াবি স্বার্থ তার ছিল না আমি আজকে কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবো আমি আজকে কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমরা বাংলা ভাষাভাষী মানুষের কানে কানে পৌঁছে দিয়ে দেব আমার উদ্দেশ্য যদি খোদা পাওয়ার জন্য হয় আমার উদ্দেশ্য যদি রসুল পাওয়ার জন্য হয় আমার উদ্দেশ্য আমার জাত আমার কম জাহান্নাম থেকে বেঁচে যাক আমার জাত আমার কম আল্লাহর জান্নাত জান্নাতের রাস্তা পেয়ে যাক এই উদ্দেশ্যে যদি নিঃস্বার্থভাবে যদি কোরআন তলাবাদ করে মানুষকে শোনাতে পারি তাহলে নিশ্চিত আমি বিশ্ব নবীর যোগ্য আরেস আমি নিশ্চিত করে বলতে পারি আমি বিশ্ব নবীর যোগ্য নাইবে নবী আর যদি আমার কোরআন তলাবাদ করে শোনাবার পিছনে যদি অন্য কোনো আড়ালে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে নিশ্চিতই সেটা তো নবিয়ানা তরিকার দাওয়াত হতে পারে না সে দাওয়াত হতে হবে পুরোপুরি নিঃস্বার্থ তার স্বার্থ হবে মানুষ জাহান্নাম থেকে বাঁচুক জান্নাতের পথ পাক মানুষ কোরআন কোরআনের আওয়াজ শুনুক মানুষ সভ্যতা অর্জন করুক তার স্বার্থ পকেটের সঙ্গে সম্পর্ক রাখলে মাঠে মারা যাবে কিন্তু কথাটা না বললেই নয় রাত হয়েছে আর আপনারাও কষ্ট পাচ্ছেন ওই আগেকার যুগে না এসেছে ওই মানে, এমরাউল কয়েস যিনি আরবি সাহিত্যের একজন বিরাট বড় কবি ছিলেন আর এখন তো সাউকিয়াত বা ফওকিয়াতের এই সমস্ত বইতে বড় বড় সাহিত্যিকদের আরবি সাহিত্যিকদের কবি আছে এতেও পাওয়া যাবে এমরাউল কয়েসের কবিতাতেও আছে এবং ও সেই যুগের বড় বড় সাহিত্যিকদের সাহিত্যের ভিতরেও পাওয়া যায় কোনো বাড়ি মানুষজন মরে গেলেই না আশপাশের লোক বলতে বলে এক তোর আব্বা মরে গেছে না তাহলে হ্যাঁ খবর দিচ্ছিস তাহলে হ্যাঁ দিস কোথায় কবর দিস বলে সেই ওখানে দিস তোর বাপটা মরে গেলে তো কান্নার অবস্থাও সেরকম জোরে হইলো না তো কি ব্যাপার বলে তাহলে তো আমরা দুই ভাই আর কত কাঁদবো তাহলে দেশ বাপটা মরে গেল যদি একটু চিল্লে ফেড়িয়ে কাঁদতে না পারিস দেশের লোক কি বলবে বলেন যে কি বলবে ওর বাপের মধ্যে মায়া ছিল না তোরা কিরাম কান্দলি যে একটু পাঁচিলের বাইরে লোক শুনতে পেল না একটা মান সম্মান থাকে এতে তার মানে যে যত পাচায় বাঁচতে ফাড়াতে পারবে প্রমাণ হবে যে এরা বাপের তত মায়া করে এই হতে হতে সমাজের লোক সব বলতে বলে তো দাদি মরে গেল তো একটু কান দিলে তো বলে হ্যাঁ কেঁদিস তো আমরা তিন চার ভাই মিলে কেঁদিস একটা বুড়ো মানুষ মরল তোর কথা হতো যত কষ্ট করে মানুষ করে তো এরম কাদার কাজ শুধু কবর দিয়ে সব শেষ হয়ে গেল কেন আর দু তিন কান্তি পারিস নি এই হতি হতি হতি সমাজে কুরেওয়াজ কুপ্রচলন শুরু হলো হয়তো দেখা যাচ্ছে একেবারেই হাট করো তা শুধু একটা মেয়ে ছেলেও হয়নি আর কেউ নেই শুধু এক বোন সে বাড়ি যদি মরে যায় তা সে একটা মেয়ে আর কত কাঁদা কাঁদবে ওফ আইবুড়ো ছেলের হাত থেকে মাল্টিমিডিয়া সেট কেড়ে নিয়ে এক্ষুনি ফেলে দেওয়া উচিত মাল্টিমিডিয়া সেটগুলোয় উঠতি বয়সের চ্যাংড়াদের যা সর্বনাশ করিয়ে দিচ্ছে সে কথা বলার মতন না প্রত্যেকটা বাপের বলতেছি যদি বাঁচতে চাও ছেলের হাতে এগারো দশ